আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়ালা নবাদ প্রিয় দর্শক রমাদানের তিরিশ আসরে আজকের আমাদের আসরটি হল নিজের দোষ সম্পর্কে সচেতনতা পর্ব দুই নিজের নফসের যে দোষগুলো আমাদের মাঝে বিরাজমান রয়েছে এ দোষগুলো সম্পর্কে আমরা অধিকাংশ সময়ে অচেতন থাকি পরের দোষ নিয়ে সচেতন থাকি এই যে নিজের দোষ সম্পর্কে অচেতন পরের দোষ সম্পর্কে সচেতন হওয়া এখান থেকে কিন্তু পরনিন্দা পশ্চাৎ চর্চা গিবত ইত্যাদি এগুলো তৈরি হয় আমি যদি আমার দোষ সম্পর্কে সচেতন থাকি তাহলে আরেকজনের দোষ দেখার আমার সময়টা কোথায় আরেকজনের দোষ চর্চা করে বেড়াবার আমার সে সুযোগটা কোথায় আসলে এই জন্য নিজের দোষ সম্পর্কে নিজেকে সচেতন থাকতে হবে নফসের মধ্যে অনেকগুলো দোষ রয়েছে এই দোষগুলো থেকে আমরা মুক্ত হলে আমাদের নফসটি নফসে আমারা না হয়ে নফসে লাউয়ামা নফসে মতমা ইন্নায় রূপান্তরিত হবে ইনশাল্লাহ নফস যে তিন প্রকার একটি হলো মন্দের প্রতি প্রচন্ড নির্দেশদাতা নফসে আম্মারা বিশ্ব দ্বিতীয়ত নফসে লাউমা যে ভালো কাজ কেন করলো না সেজন্য নিজেকে ভৎসনা করে বা একটা মন্দ কাজ সে করতে পারলো না সেই জন্য সে নিজেকে ভৎসনা করে এটা একটা মাঝামাঝি ভালো মন্দ দুটাই আছে তার মধ্যে আর একেবারে নিরেট ভালো দোষগুলো থেকে পরিশীলিত পরিমার্জিত হয়ে সেই নফসকে বলা হয় নাফসে মতমা ইন্না আমরা তো দোষের কারণে নাফসের দোষের কারণেই মানুষ জাহান নামে যাবে আর ওই দোষ থেকে মুক্ত হয়ে মানুষ জাহান নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাত লাভ করবে প্রিয় দর্শক রমাদান শব্দের অর্থই যেহেতু জ্বালিয়ে পড়িয়ে মুক্ত করা খাদ মুক্ত করা যেটা মূল পদার্থ মূল্যবান সেটাকে আরো উজ্জ্বল করে তোলা আর যেটা মূল্যহীন সেটাকে জ্বালিয়ে দূর করে দেয়া অতএব নফসের দোষগুলোকে যদি এই রমাদানে আমরা জ্বালিয়ে পুড়িয়ে নাফস থেকে দূর করতে না পারি তাহলে বাকি এগারো মাস পারা অসম্ভব প্রায় আমাদের জন্য এজন্যই আমি এই বিষয়টি আলোচনায় নিয়ে আসতে চেয়েছি যে আমাদের আমাদের কিছু মনোগত চিকিৎসা আমাদের প্রয়োজন আমাদের আমাদের ভিতরের দোষগুলো আমাদের পরিমার্জিত হওয়া প্রয়োজন আজকে আমি আরো কয়েকটি দোষ আলোচনা করব তার মধ্যে একটি হলো মানুষের নফসের মধ্যে একটি দোষ আছে সমস্যার সমাধান মুশকিল আসান এমন ব্যক্তির কাছে চায় যে তা করতে সক্ষম নয় আর যে সক্ষম তার কাছে যেতে চায় না এটা মানুষের নফসের একটি অত্যন্ত বড় দোষ আমি তো বলবো এই দোষ থেকেই এই পৃথিবীতে এত মূর্তির পূজা হচ্ছে এত কবর মজার পূজা হচ্ছে এত পীর ফকির পোপ ফাদার ব্রাহ্মণ ঠাকুরের ধর্মগুরুর পূজা হচ্ছে মানুষ আল্লাহকে বাদ দিয়ে অক্ষম সৃষ্টির পিছনে নিজের জীবন যৌবন সম্পদ সব বিলিয়ে দিচ্ছে এই ভুল দৃষ্টিকোণ থেকে মানুষ যখন বিপদে পড়ে সে বিপদ আসে আল্লাহর কাছ থেকে সে বিপদ থেকে মুক্তিও দিতে পারেন একমাত্র আল্লাহ মা আসাবাকা মিম মুসিবাতিন যে মুসিবত তোমাদের উপরে আসে সেটা তো আল্লাহর অনুমোদনে আসে ইমানের বাক্যে আমরা পড়ি অল কদরি খৈরিহি ওয়াসার রিহি মিনল্লাহ তকদির ভালো হোক আর মন্দ হোক সৌভাগ্য দুর্ভাগ্য হোক সেটা তো আল্লাহরই পক্ষ থেকে আসে তাহলে বিপদে পড়লে আমরা অমুকের মাজারে কেন দৌড়াবো আমরা অমুক দরবার শরীফে কেন আমরা দৌড়াবো আমরা কেন কোনো সমাধিতে গিয়ে সেখানে সেজদাবনত হয়ে পড়বো নওয়াজবিল্লা কারণ বিপদ তো এসছে আল্লাহর পক্ষ থেকে সেটা তিনি দূর করতে পারেন একটা শিশু তাকে তার শিক্ষক পড়া না পড়ার কারণে মারতে উদ্যত হলো ব্যত্রাঘাত করতে উদ্যত হলো শিশুটি খুব বুদ্ধিমান ছিল ওস্তাদের উদ্যত ব্যাত দেখে শিশুটি ওস্তাদের কোলে এসে বসে গেল ওস্তাদ সেখানে তাকে প্রহার করার বদলে তাকে আদর জানালো তার মনে আর দিল না যে যে শিশুটি আমার কোলে আশ্রয় নিয়েছে তাকে কি করে আমি প্রহার করি এই নিষ্ঠুরতা কি সম্ভব সম্ভব নয় আল্লাহ যখন রাগান্বিত হয়ে সৃষ্টির প্রতি কোনো তিনি প্রতিশোধ নিতে যান সৃষ্টি যদি তার রহমতের কোলে আশ্রয় নেয় তার কাছে আকুতি জানায় রব্বুল আলমিন আর রহমর রাহমিন তুমি মাফ করো আমাকে তাহলে আল্লাহ তো মাফ করার জন্য ২৪ ঘন্টা প্রস্তুত তাহলে কেন এত দৌড়াদৌড়ি উত্তরে পড়ছে পূর্বে দক্ষিণে পশ্চিমে চতুর্দিকে কত মুশকিল আসানের ভুয়া কল্পিত আরাধ্য স্থান মানুষ বানিয়ে সেদিকে দৌড়াচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ সময় নষ্ট করছে এটা জাতীয় লস পারিবারিক লস সামাজিক লস এই দোষ থেকে আমাদের মুক্ত হতে হবে বিপদ আসলে জয়রাত লিয়াল অর্ধ মসজিদান নতহুর সারা পৃথিবী নবীজি বলছেন সারা পৃথিবী আমার জন্য সেজদার জায়গা সারা পৃথিবীর মাটি আমার জন্য তায়াম্মুমের জন্য পবিত্র যেখানে বিপদ আসবে সেখানে তো দূরে কাজ সালাদ পড়ে সেজদায় গিয়ে আল্লাহ কাছে কান্নাকাটি করে বিপদ থেকে মুক্তি নিয়ে নেওয়া যায় নবুজি বলেছেন আকাশ থেকে বান্দার উপর একটি মুসিবত নাজিল হওয়া শুরু হলো ওই সময় বান্দা আল্লাহমুখী হয়ে আল্লাহর কাছে একটি দোয়া জানালো আল্লাহ তুমি আমার এই বিপদ কাটিয়ে দাও এই দোয়া তখন আকাশে গিয়ে ওই মুসিবত নাজিল হওয়া মুসিবতকে আক্রমণ করে দোয়া আর মুসিবতে যুদ্ধ চলতে থাকে কিয়ামা নবজি বলেছেন কেয়ামত পর্যন্ত এই দোয়া আর ওই মুসিবতে যুদ্ধ চলবে এই দোয়া গিয়ে ওই এটা ক্ষেপণাস্ত্রের মতো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র যেমন কেউ কোনো ক্ষেপণাস্ত্র মারলে আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সেটাকে আকাশে গিয়ে আক্রমণ করে ঠিক দোয়া হলো সেরকম একটা জিনিস প্রিয় দর্শক অতএব নফসের মধ্যে এই দোষটি আমাদের চিকিৎসা করতে হবে আমাদের নফস মারাত্মক দোষে দূষিত আল্লাহর কাছে দোয়া করতে চায় না আল্লাহমুখী হতে চায় না আল্লাহর কাছে কাঁদতে চায় না শুধুই কেবল কোথায় কোন ফকির আছে কোথায় কোন ল্যাংটা ফকির আছে কোথায় কোন মাজার আছে কবর আছে ব্যক্তি আছে শুধু সেদিকে অথচ ওদের কাছে কিছুই তো নাই আল্লাহ বলেছেন আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে চান তাহলে আল্লাহ ছাড়া সেই ক্ষতি থেকে বাঁচাবার তোমার কেউই নেই আর আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ চান তাহলে আল্লাহর অনুগ্রহ প্রতিহত করতে পারে এমন তো কেউই নেই ইউসিবু বিহি মাইয়াশাহ আল্লাহ তার বন্দাদিগের যাকে চান তার সে অনুগ্রহ দান করেন দর্শক তাহলে এই যে আমাদের নবসের মধ্যে দোষ আল্লামুখী হতে চাই না আমরা সৃষ্টিমুখী হতে চাই ষষ্ঠামুখী হতে চাই না এই যে ষষ্ঠামুখী হতে চাই না এ মারাত্মক দোষ থেকে এই রমাদানে অন্তত আমাদের বিরত থাকা উচিত মুক্ত হওয়া উচিত পরিমার্জিত হওয়া উচিত প্রত্যেক ফিতরিহি তুরদ নবী সাল্লাম বলেছেন প্রত্যেক রোজাদারের জন্য তার ইফতারের সময় এমন একটি দোয়া আছে যে দোয়া আল্লাহ ফিরান না তাহলে আমরা আল্লাহমুখী হব দোয়ার দরজা যার জন্য উন্মুক্ত করা হলো রহমতের দুয়ার তার জন্য খুলে দেয়া হলো আর বিশেষ করে এই রমাদানে তো আকাশের সকল দুয়ার উন্মুক্ত রহমতের দুয়ার উন্মুক্ত জান্নাতের দুয়ার উন্মুক্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়েছে আল্লাহ মানুষের দোয়া কবুল করবেন সেজন্যই তো এই দোষ আমাদের মধ্যে আছে এই দোষ থেকে আমরা মুক্তি চাই নফস যতক্ষণ সে শরীরের উপরে মানুষের উপরে প্রভাব বিস্তার করে রাখে ততক্ষণ এবাদতে সে স্বাদ পেতে দেয় না এবাদত ভালো লাগে না সালাদ ভালো লাগে না রোজা বড় কষ্ট লাগে রাত্রে ঘুম নষ্ট করে ফজর পড়া যে কত কঠিন তারাবি পড়তে গেলে যে কত ভাল লাগে এটা নফসের একটা দোষ এই দোষের কারণে এত মজাদার এবাদতগুলো তার কাছে মজা লাগে না প্রত্যেকটি ইবাদত হলো আমাদের নফসকে সে উন্নীত করবে রোগমুক্ত করবে সুস্থ করবে শক্তিশালী করবে পুণ্য নেক আমল সলেহ আমল আমাদের আমাদের চেহারাকে উজ্জ্বল করে আমাদের শরীরকে সৌন্দর্য মণ্ডিত করে আমাদের মনকে শক্তিশালী করে দেহকে রোগমুক্ত করে আল্লাহর ভালোবাসা নিয়ে আসে সৃষ্টিকুলের মধ্যে আমাদেরকে প্রিয় করে তোলে এমন সুন্দর জিনিস নফসের কাছে মজা লাগে না টাইফয়েড জ্বরে আক্রান্ত ব্যক্তি ওর কাছে যতই আপনি রসমালাই দেন সে বলে যে তিতা কারণ তার যে জ্বর হয়েছে আমাদের নফস সে এইসব দোষে দূষিত হওয়ার কারণে এবাদত তার কাছে মজা লাগে না অনেকে বলে যে ভাই এত সুন্দর খাবার খেলাম মনে হয় যেন মাটি খেলাম কারণ রুচি নেই তখন রুচিবদ্ধ কিছু ওষুধ খেতে হয় আমাদের নফস তো দুষ্ট এর মধ্যে রুচিহীনতা আছে রুচিহীনতার কারণে খারাপ জিনিসে তার মজা ভালো জিনিসে তার মজা নেই অতএব নফসকে জোরপূর্বক এসব এবাদতে বাধ্য করতে হবে এবাদত করতে করতে এ তিনটি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে এবাদত একসময় মিষ্টি লাগবে কি মিঠা লাগবে ইব্রাহিম আদহাম রহেমল্লা বলেন রাতে যে দুরাকাত সালাত পড়ি সেই যে কি আনন্দ আমার ওই সালাতের মধ্যে যদি দুনিয়া রাজা বাদশারা এই আনন্দের খবর পেত সৈন্যবাহিনী পাঠিয়ে আমার আনন্দ কেড়ে নেওয়ার চেষ্টা করত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলতেন হব্বে বাইলাইয়া মিনাত দুনিয়া আন্নিসা ও তিপ দুনিয়ার দুটো জিনিস আমার কাছে প্রিয় একটি হলো মা জাতি মা জাতিকে মানুষ অবহেলা করে নারী জাতিকে অধিকার দিতে চায় না জুলুম করতে চায় নবীজি বলছেন যে না তারা আমার খুব প্রিয় মানুষ তাদেরকে অধিকার দেয়া স্নেহ মায়া দেওয়া এটা আমার কর্তব্য আর দুনিয়া দ্বিতীয় জিনিস প্রিয় হলো সুবাস সুগন্ধি কিন্তু আমার নয়ন জুড়ানো সুখ রাখা হয়েছে একটি জিনিসের মধ্যে সেটি হল সালাত অজয়লত কুর্রত আইনি ফি সালা আমার নয়ন জুড়ানোর সুখ একমাত্র সালাতের মধ্যে রাখা হয়েছে এই জন্য নবী সাল্লা সাল্লাম বলতেন বেলাল আরোহিনী বি সালা সালাতের আয়োজন করো আমার চিত্ত বিনোদনের আয়োজন করে দাও টেলিভিশন চ্যানেলের নাটক নাটিকা দেখে চিত্ত বিনোদন অনুভব করেন তাদের রুচি নেই অশ্লীল দৃশ্য দেখে যে আনন্দ পায় নফসের স্বভাব তো এরকমই সে খারাপ জিনিসে আনন্দ পাবে এটা রুচিহীনতা খারাপ জিনিসে কোনো চিত্ত বিনোদন নেই ভালো জিনিসেই চিত্ত বিনোদন আল্লাহর জিকিরের মধ্যে তেলাওতের মধ্যে সিয়ামের মধ্যে চিত্ত বিনোদন এই জন্য সৎ কাজ করলে চেহারা উজ্জ্বল দেখায় অসৎ কাজ করলে চেহারাকে মলিন দেখায় চেহারাকে বিমর্ষ দেখায় কালো কালো দেখায় যদি চিত্ত বিনোদনে হতো হৃদয়ের যদি আনন্দই হতো তাহলে চেহারার মধ্যে সেটা প্রভাবটা কেন নেই চেহারা কেন বিমর্ষ চেহারা কেন মলিন প্রিয় দর্শক এজন্য তিনটি গুণ লাগবে এবাদতের মজা পেতে হলে নবী সাল্লা সাল্লাম বলেছেন সহি বুখারিতে আদেশটি রয়েছে হে ইমান তিনটি গুণ যার মধ্যে থাকবে সেই ইমানের মিঠা অনুভব করবে এক নম্বর মানকান আল্লাহ যার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলই আর বাকি গোটা সৃষ্টি কুল থেকে বেশি প্রিয় আল্লাহ তো আমার কাছে আমার নিজের চেয়ে বেশি প্রিয় হবে রাসুল আমার কাছে আমার নিজের চেয়েও বেশি প্রিয় হবে আমার ভিতরে যত সৌন্দর্য যত গুণ যত ভালো জিনিস এর কোনোটি আমি দেইনি এর সবটুকুনি আল্লাহ আমাকে দিয়েছে তাহলে আমার নিজের জন্য আমি বেশি উত্তম না আল্লাহ বেশি উত্তম আল্লাহ বেশি উত্তম অতএব অতএব আল্লাহর মহাব্বত যার হৃদয়ে থাকবে রাসুলের মহাব্বত যার হৃদয়ে থাকবে সে এবাদতের স্বাদ মিষ্টি অনুভব করবে দ্বিতীয়ত সে যদি কোনো মানুষকে ভালোবাসে তাহলে আল্লাহর জন্যই ভালোবাসবে তার ভালোবাসার ক্রাইটেরিয়া হলো এই লোকটি আল্লাহওয়ালা এই জন্য আমি তাকে ভালোবাসছি স্ত্রীকে ভালোবাসলে আল্লাহর জন্য মাকে ভালোবাসলেও আল্লাহর জন্যে পিতাকে ভালোবাসলে আল্লাহর জন্যে ওস্তাদকে ভালোবাসলে আল্লাহর জন্যে কুল সৃষ্টির যেই কাউকে সে ভালোবাসা দিয়েছে সষ্টার কারণে দিয়েছে এই যদি হয় তার চেতনা তাহলেও সে এবাদতে মিষ্টি অনুভব করবে তৃতীয় গুণ হল কুপুর থেকে বেইমানি থেকে মুক্ত হয়ে ইমানের ধন পাওয়ার পরে ওই কুপুরি ওই বেইমানিকে এত ঘৃণা করবে এত অপছন্দ করবে এত ভয়ঙ্কর মনে করবে যেমন ভয়ঙ্কর মনে করে সে আগুনে পতিত হওয়াকে কেউ তাকে অগ্নিকুণ্ডে ফেলে দিলে এটাকে যে প্রচন্ড সে ঘৃণা করে মুক্তি পেতে চায় ওই কুপুরি থেকে চিরকাল ওইভাবে সে মুক্তি পেতে চাইবে তাহলে তিনটি গুণ যদি ভিতরে আসে তাহলে সালাত মিঠা হয়ে যাবে এশার সালাত না পড়লে কখনো তার ঘুম আসবে না একটি রোজা ভেঙে গেলে চিরকাল দুঃখ থাকবে হায় রোজাটি কিভাবে নষ্ট করলাম দুঃখে করে যা ফেটে যেতে চাইবে প্রিয় দর্শক এবাদতে মজা না পাওয়া এটা আমাদের নফসের একটি মস্ত বড় দোষ মজা না লাগলে বুঝতে হবে এত সুস্বাদু জিনিস আমার রুহের জন্য এটা পোলাও কুরমা রুহের জন্য এটা খেজুর আঙ্গুর এটা নাশপাতি বেদানার চেয়েও আরো সুস্বাদু জিনিস এক একটি ইবাদত সেটা কেন মজা লাগছে না আমার ভিতরে একটা রোগ আছে একটা দোষ আছে এটাকে দূর করতে হবে প্রিয় দর্শক আমাদের নফসের আরেকটি অনেক বড় দোষ হলো আমরা বাহিরকে সাজাই আর ভেতরকে নোংরা করে রাখি জামাটা কি সুন্দর টুপিটা কি পরিষ্কার প্রতিদিন সাবান দিয়ে গা কষলিয়ে শরীরে কোনো ময়লা বসতেই দেই না কিন্তু হৃদয়ের মধ্যে কত ময়লা আহ সৃষ্টি যে জিনিসটা দেখবে আমার জামা দেখবে কে মানুষ দেখবে সৃষ্টিটা দেখবে সৃষ্টির নজরের জায়গাটাকে সাজিয়ে নিলাম সুন্দর করলাম ময়লা আবর্জনা থেকে মুক্ত রাখলাম আর ষষ্ঠা যে জায়গার দিকে তাকান হৃদয়ের দিকে সহি মুসলিমে নবীজির একটি হাদিস রয়েছে সুয়ারিকুম আল্লাহ তোমাদের ছবির দিকে তাকান না বাহ্যিক আমলের দিকে তাকান না তার জামা কত সুন্দর তার আমলটি কিরকম এগুলোর দিকে তেমন একটা তাকান না তিনি তাকান এলা কুলুবেকুম তোমাদের হৃদয়ের দিকে সেখানে কি ভাবটা আছে হৃদয়ের দিকে আল্লাহ তাকিয়ে দেখেন ওখানে লৌকিকতার নাপাক জড়িয়ে আছে সিরকের নাপাক জড়িয়ে আছে মোনাফেকির নাপাকি জড়িয়ে আছে সেখানে পাপাচারের প্রবৃত্তির নাপাকি সেখানে জড়িয়ে আছে সেখানে লোভের জাগতিক লোভ মোহের কদর্যতা সেখানে লেগে আছে ডাস্ট হয়ে আছে চতুর্দিক থেকে ময়লা আবর্জনা আসল হৃদয়কে আবর্জনা দিয়ে কলুষিত করে রাখলাম আর বাহ্যিকটা পরিষ্কার রাখলাম মস্ত বড় দোষ একজন মুমিনের ভেতরটা বেশি সাফ সুতরা হবে বাইরের চেয়ে আমার জামার চেয়েও আরো বেশি পরিচ্ছন্ন হতে হবে আমার অন্তর তাহলে না আমি ইমানদার আমার রব্বুল আলমিন আমার যে জিনিসটি দেখবেন সেটাকে আমি সাজিয়ে নিলাম সুন্দর করে নিলাম অলঙ্কৃত করে নিলাম প্রিয় দর্শক আসুন না রমাদান মাসে দোষগুলি থেকে আমরা মুক্ত হই বরং হৃদয় কেউ সাজিয়ে নেই তার পাশাপাশি পোশাকও তো সাজাবো পোশাকও সুন্দর হবে পরিচ্ছন্ন হবে তার চেয়ে আরও পরিচ্ছন্ন হবে আমাদের হৃদয় জগৎ আল্লাহ তালা আমাদেরকে উভয় পরিচ্ছন্নতা দান করুন এমনটা যাতে না করি যে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট আমাদের বাংলা ভাষা যেটা বলে ভেতরে কিছুই নেই মস্ত বড় দোষ আল্লাহ তালা দোষ থেকে আমাদের মুক্তি দান করুন সোভানকাল্লাহমদিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত